কথা সুর ও কণ্ঠে সভ্যধ্বনি সাংস্কৃতিক একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক জায়েদ আহমাদ জায়েদ আহমাদ পরিবেশনায় দেশের ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন কণ্ঠধ্বনি সভ্যধ্বনি সভ্যধ্বনি সভ্যধ্বনি সভ্যধ্বনি সভ্যধ্বনি সর্বক্ষণী হকের পক্ষে কথা বলে বলে অসভ্য দূর করে এই কাফেলা সত্যের সন্ধানে চলে সভ্যতা সুরে মোরা গাইব শুধু আল্লাহ নবীজির গা গাছ গাছালি পাখ পাখালি জমিন নীল সভ্যতা সুরে মোরা গাইব শুধু আল্লাহ নবীজির গাছ গাছালি পাখ পাখালি জমিন নীলসমা বাতিলেরি মোকাবেলায় বাতিলেরি মোকাবেলায় সংগ্রামী চিরদিনী সভ্যধ্বনি সভ্যধ্বনি সভ্যধ্বনি সভ্যধ্বনি সভ্যধ্বনি সভ্যধ্বনি সভ্যধ্বনি সভ্যধ্বনি